একজন তার অনিচ্ছাকৃত তার কোনো সম্পদ মূল্যবান জিনিস হারিয়ে গেছে সেটা পশু হতে পারে পাখি হতে পারে সেটা ধন দৌলত টাকা পয়সা সোনাদানা হতে পারে এক্ষেত্রে ইসলাম চমৎকার সুন্দর আমাদের জন্য এক বিধান করে দিয়েছে যাতে করে এর দ্বারা সামাজিকভাবে একে অপরের সহযোগিতা করে এবং কারো হারানো মাল যাতে করে নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে ইতিমধ্যে আমরা কয়েকটি হাদিস পড়েছি এয়াজ বিন হেমার রাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান ওয়াজাদা লোকাতাতান ফালিউশহিদ দাওয়াই আদলিন কেউ যদি কোনো হারানো মাল পেয়ে যায় রাস্তাঘাটে অফিস আদালতে বাজারে মার্কেটে তাহলে সেটা যখন সে কুড়িয়ে নিবে ফালিউশহিদ দাওয়াই আদলিন দুইজন সাক্ষী রাখতে হবে এই জিনিসটা আমি পড়ে পেয়েছি আপনারা দুইজন সাক্ষী থাকুন যাতে করে পরবর্তীতে যে মালিক সে পাওয়ার পরে বা জানার পরে যাতে করে তাকে তোহমত দিতে না পারে যে তুমি চুরি করে নিয়েছ বা অন্যায়ভাবে আমার এই অর্থ বা আমার এই সম্পদ তুমি জবরদখল করেছো বা তুমি এটাকে হস্তগত হয়েছ সে যে কুড়িয়ে পেয়েছে এ কথাটার উপরে দুইজনকে সাক্ষী রাখা যাতে করে মূল মালিক পরবর্তীতে তাকে কোনো প্রকার চুরির তহমত দিতে না পারে ওয়ালিয়াহফাদ এফা সাহা তার মধ্যে পেয়েছে যে মানি ব্যাগ বা কোনো পাত্রের মধ্যে থলের মধ্যে অবিকা আহা এবং সেটা যে বাধা ছিল কোন রঙের দড়ি দিয়ে বা সুতা দিয়ে বা এটা প্যাকিং কি সিস্টেমে প্যাকিং ছিল এটাকে ভালো করে সে মুখস্থ করে রাখবে সুম্মালা একতুম এরপরে সেটা কপন রাখবে না পেয়ে গেল আর নিয়ে গিয়ে বাস নিজে মালিক হয়ে গেল তা চলবে না এটাকে প্রকাশ করতে হবে এটাকে জানাতে হবে এক বছর পেপার পত্রিকা মিডিয়া বা যেভাবে সম্ভব যেখানে মানুষের সমাগম বাজারে বা মসজিদের সামনে বা চৌরাস্তাতে বলতে হবে যে কাউরি কিছু হারিয়েছে কিনা ওয়ালা ইউগাইব এবং সেটাকে গাইব করে দিবে না সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিবে কেউ যাতে করে জানতে না পারে বুঝতে না পারে এমনটাও চলবে না ফাইনজা অব্যহা এক বছর সেটাকে প্রকাশ করবে এর ফলে যদি তার আসল মালিক চলে আসে ফাহুয়া আহাক্য বিহা সে ব্যক্তি সেটার হকদার বেশি কারণ সে মূল মালিক ওয়াইল্লা ফাহুয়া মা আর যদি আসল মালিক না পাওয়া যায় তাহলে যে এটাকে কুড়িয়ে পেয়েছে সে এটা মালিক হয়ে যাবে এক বছর পরে তবে এরপরও যদি সে ফিরে আসে মালিক জানতে পারে বা কোনোভাবে আসে যায় তাহলে তাকে তার সে মাল ফেরত দিতে হবে তবে এখানে আমাদের মনে রাখতে হবে যে হারানো মাল তিনভাবে হতে পারে প্রথম প্রকার যেটা এমন মাল যেটা মানুষ সাধারণত তালাশ করে না একটা লাঠি এক টাকা দুই টাকা বা যার যার দেশ যে ধরনের জিনিসগুলি মানুষ হারিয়ে গেলে সাধারণত টেনশন নেয় না এটাকে তালাশ করে না এগুলি কেউ নেওয়ার পরে সাথে সাথে সে এটা ব্যবহার করতে পারবে এটা মানুষের কাছে যদি তার কেউ মালিক না থাকে উপস্থিত কেউ দাবি না করে তাহলে তাকে মানুষের কাছে এর খবর দিতে হবে তা জরুরি না বরং সে মালিক হয়ে গিয়ে সে এটা দ্বারা উপকৃত হতে পারবে আর উত্তম হলো এ ধরনের কিছু পেলে নিজে না ব্যবহার করে হতে পারে সাদকার জিনিস হতে পারে ফকির মিসকিনের জিনিস তাই এটাকে দান করে দেওয়া যে মূল মালিক তার নামে কোনো গরিব মিসকিনকে বা কোনো কল্যাণমূলক কাজে এটাকে দান করে দিতে পারে এটাই হলো উত্তম দ্বিতীয় প্রকার হলো এমন কিছু হারিয়ে যায় যেগুলি হিংস্র প্রাণী ছোট হিংস্র প্রাণী থেকে নিজেকে বাঁচাতে পারে যেমন এর আগে আমাদের গিয়েছে উটের কথা ঘোড়ার কথা গরুর কথা যেটা উড়ে যেতে পারে নিজেকে রক্ষা করতে পারে এ ধরনের যদি হয় তাহলে সেটাকে ধরা প্রয়োজন নেই নেওয়া প্রয়োজন নেই ছেড়ে দিবে সে তার মতোই সে বাঁচবে তবে এমন যদি হয় যে ভয় করে যে এটা নষ্ট হয়ে যাবে অথবা কেউ এটাকে নিয়ে আত্মসাত করবে ওই মুহূর্তে নিজের কাছে রাখবে এবং সেটাকে প্রচার করতে হবে আর তিন নম্বরে হলো যা হারিয়ে গেলে যেমন টাকা পয়সা ঘড়ি বা মানুষের গলার চেন বা এই ধরনের মূল্যবান জিনিস যদি হারিয়ে যায় যেটা সাধারণত মানুষ তালাশ করে এগুলির ক্ষেত্রে দুজন সাক্ষী রাখতে হবে এটাকে গোপন করা যাবে না এটাকে গায়েব করা যাবে না এটাকে প্রকাশ করতে হবে এক বছর এরপরে সে ব্যবহার করতে পারবে লিখে রেখে সেটাকে ব্যবহার করবে এরপরে যদি মালিক চলে আসে তাহলে তাকে আবার ফেরত দিতে হবে এই ফেরত দেওয়ার সময় যদি সে বর্ণনা দিতে পারে ঠিক মতো এজন্য তাকে কোনো দলিল বা কোনো সাক্ষীরও প্রয়োজন হবে না এবং কসম দেওয়ারও প্রয়োজন হবে না তাকে ফেরত দিতে হবে আর যদি এমন হয় এটাকে প্রচার করতে গিয়ে নষ্ট হয়ে গেছে যদি তার পক্ষ থেকে কোনো গাফলতি না থাকে কোনো অবহেলা না থাকে এরপরে কোনো জুলুম না থাকে তাহলে তাকে কোনো জামানত দিতে হবে না এই একটা আরেকটা হলো কি যে মক্কাতে যদি কোনো জিনিস পায় কেউ তাহলে মালিক হওয়া যাবে না প্রচার করতে হবে এক বছর মক্কাতে মদিনাতে এর সুন্দর সিস্টেম আছে বক্স আছে সেখানে পৌঁছে দিলে সেখান থেকে যাদের হারিয়ে গেছে তালাশ করে তারা পেয়ে যাবে এভাবে হাজি সাহেবের কোনো জিনিস যদি হারিয়ে যায় সেটা হারাম এরিয়াতে হোক হারামের বাইরে হোক সেখানে সেটাকে নেওয়া যাবে না আর যদি কেউ নেয় এ উদ্দেশ্যে যেটা প্রচার করার জন্যে প্রসার করার জন্যে মানুষকে জানিয়ে দেওয়ার জন্যে তাহলে সে যতদিন থাকবে মক্কায় ততদিন সেটাকে প্রচার করবে আর যখন সে বের হয়ে যাবে তখন দায়িত্বশীল যারা রয়েছে তাদের কাছে এটা সপ্রদ করে সে মক্কা ছাড়বে তাহলে এইভাবে সুন্দর এক সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়ে দিল যে কেউ যদি হারানো কোনো জিনিস পেয়ে যায় তাহলে মালিক হতে পারবে না যতন পর্যন্ত সে এটার দায়িত্ব পালন না করবে এ হাদিসটি ইমাম আহমাদ এবং চারজন তিরমিজি ব্যক্তিকে বর্ণনা করেছেন ইবনে খোজাইমা ইবন জারদ ইবনে হেব্বান সহি বলেছে ওয়ান আব্দি রহমান ইবনে ওসমান আর তৈমি তালান আন্নান নবী সাল্লাম রাহ মুসলিম আব্দুর রহমান বিন ওসমান আত্তাইমি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম হাজি সাহেবদের কোনো হারানো মাল কুড়ানো নিষেধ করে দিয়েছেন কারণ হাজির আল্লাহর মেহমান এটা হারামের বাইরে হোক আর ভিতরে হোক হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিল মিকদাম ইবনে মাআদি খারাব রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ألا لا يحل ذو ناب من السباع ولا الحمار الأهلي ولا اللقطة من مال معاهد إلا أن يستغني عنها রাহু আবু দাউদ মেকদাম ইবনু মাদি কারাব থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লাহিল্লু জু নাবির মিনাসিবা যে সমস্ত চতুষ্পদ জন্তুর নাব রয়েছে কর্তন দাঁত রয়েছে প্রথমের দুইটি হলো দাঁত তারপরে চারটি এরপরে যে দাঁত দিয়ে ভিতরের দাঁত দিয়ে কোনো জিনিসকে কামড়িয়ে খায় চিবিয়ে খায় তাহলে ওই সমস্ত পশু হারাম খাওয়া পাখির মধ্যে যেগুলি নখ দিয়ে খায় নখ দিয়ে শিকার করে সেগুলি হারাম আর পশুর মধ্যে যেগুলি কর্তন দাঁত দিয়ে খায় সেগুলিকে হারাম করে দেওয়া হয়েছে ওয়ালাল হেমারুল আহলি আল্লাহ নবী বলেন গাধা বাড়িতে পালা হয় এই গাধার গোস্ত কি হারাম ওয়ালাল লোকাতা তুমি মালিম আহেদ এবং যারা জিম্মি জিম্মি বলা হয় মুসলিম দেশে ইসলামী কান্ট্রিতে অমুসলিম ব্যক্তি সে কর দিয়ে ট্যাক্স দিয়ে তার ধর্ম সে পালন করবে এই ইসলামিক দেশের কোনো বিপরীত সে কাজ করবে না তার ধর্ম সে পালন করবে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না বাইরের কোনো দুশ্মন যদি আসে তাহলে এদের মুসলমানদের সংগ্রহে সে প্রতিহত করবে সঙ্গ দিবে এক্ষেত্রে তার মাল তার রক্ত তাকে কোনো প্রকার তার রক্তপাত ঘটা যাবে না তার সম্পদ নষ্ট করা যাবে না তার কোনো ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না তার সব কিছুর দায় দায়িত্ব তাকে হেফাজতের দায়িত্ব তার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে ইসলামী সরকারকে এবং জনগণকে তো মহেদ যার সঙ্গে ইসলামিক সরকারের চুক্তি হয়েছে থাকার ব্যাপারে তাদের এখানে বসবাসের নিরাপত্তা দেওয়া হয়েছে তো এমন কোনো অমুসলিম ব্যক্তিরও যদি কোনো সম্পদ হারিয়ে যায় আর সেটাকে গ্রহণ করা যাবে না তবে যে শর্ত এর আগে আমরা বলেছি সাক্ষী রেখে এক বছর প্রচার করে ইত্যাদি ইত্যাদি এবং অবস্থা ভেদে তার হুকুম আমরা আলোচনা করে এসেছি ইস্তাগনি আনহা ইমা দাউদ হাজটি বর্ণনা করেছেন এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে হারানো বস্তু কিভাবে এটা আমরা গ্রহণ করব এরপরে আমরা নতুন একটি অধ্যায়ে এবার আলোচনা শুরু করব সেটি হলো ফারায়েজ ফারায়েজ মৃত্যু ব্যক্তির যারা ওয়ারিস তাদের নির্দিষ্ট অংশ এর বন্টন এর পদ্ধতি এর শর্ত এর নিয়ম এর কানুন এ নিয়ে আলোচনা এগুলি ফেকার কিতাবে বিস্তারিত রয়েছে আমরা হাদিসের আলোকে কিছু মৌলিক জিনিস আমরা এখানে অবশ্যই আপনার কাছে তুলে ধরব ফারাইজ কোরআন ও সুন্নার মধ্যে যে সমস্ত হিসা বা অংশ বন্টন করা হয়েছে সেটা অর্ধেক অথবা চার ভাগের এক ভাগ অথবা আট ভাগের এক ভাগ অথবা তিন ভাগের দুই ভাগ বা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ অথবা ছয় ভাগের এক ভাগ এই হিসাগুলি এই অংশগুলি কোরআন সুন্নার মধ্যে এসেছে কে অর্ধেক পাবে কে আট ভাগের এক ভাগ পাবে কে দুই ভাগের এক ভাগ পাবে এই ভাগগুলি কোরআন সুন্নার মধ্যে সুন্দর মতো এসেছে অনেক সময় আমাদের এই সাধারণ জ্ঞান একটু না থাকার কারণে আমরা এই সমস্ত বন্টনের ক্ষেত্রে এই শর্ত না জানার কারণে আমরা উল্টো পাল্টো করে থাকি ভুল বুঝাবুঝি করে থাকি সেজন্য এখানে আমরা সংক্ষিপ্ত হাদিসের আলোকে আপনারা কিছু মূল নীতিমালা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ নিঃসন্দেহে যখন মাইয়ের বা একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নাই তার যারা আত্মীয় স্বজন রয়েছে এটা তো জাবিল ফরুজ বলা হয় অর্থাৎ যাদের নির্দিষ্ট অংশ আল্লাহ ও রাসুল করে দিয়েছেন আবার কিছু আছেন যাদের নির্দিষ্ট করে দেওয়া নাই তবে অন্যের সঙ্গে হওয়ার কারণে আবার পায় আবার এর কম বেশিও আছে আবার আসাবা যারা বংশের পুরুষ যারা যেমন সন্তান সন্তানের সন্তান ছেলেরা ছেলের ছেলেরা যতই নিচে যাক বাবা বাবার উপরে যত যাক দাদারা এইভাবে ভাই এইভাবে ভাইয়ের ছেলেরা ভাতিজারা এইভাবে চাচারা চাচার ছেলেরা এরা হলো আসাবা যার যার ভাগ নেওয়ার পরে অতিরিক্ত যদি থেকে যায় আসাবা যারা এরা তখন পেয়ে যায় অতিরিক্ত যেমন বাবা বাবার মা যদি হয় আর কেউ না থাকে বাবা মা পাবে অতিরিক্ত যেটা বাকি থাকবে বাবা আসাবার কারণে আবার পেয়ে যাবে আলিবিন আব্বাস নদী আল্লাহ তালা আনহুমা কাল কাল রাসুল্লাহ সাল্লাম আলহেকুল ফরাইদ বি ফামা বাকিয়া ফাহুয়ালি আউলা রাজুলিন জাকারিন মোত্তাফাকুন আলাই আবদুল্লাবিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল হেকু আল ফরাইদ বি আহলিহা মৃত্যু ব্যক্তির যারা ওয়ারিস তাদের যারা যে যতটুক হকদার সেটা তাদেরকে দিয়ে দাও এটা আমানত আমরা হারিসটির বাকি অংশ একটি ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে আবার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আল্লাহ আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায়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 Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য প্রডিজি দাই অফ ইসলাম ফারেফ Naik I challenge any human being point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ikkam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে হাদিস পাঠ করেছিলাম যে যে সমস্ত পশুর কর্তন দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে খায় ছিঁড়ে ছিঁড়ে খায় এ ধরনের পশু বাঘ শিয়াল সিংহ নেকড়ে কুকুর এগুলি সব হিংস্র প্রাণী যেগুলি এভাবে কেটে কেটে খায় এগুলিকে হারাম ওয়ালাল হেমারুল আহলি আল্লাহ নবী বলেন গাধা বাড়িতে পালা হয় এই গাধারও গোস্ত কি হারাম ওয়ালাল লোকাতা তুমি মালি মহেদ এবং যারা জিম্মি জিম্মি বলা হয় মুসলিম দেশে ইসলামী কান্ট্রিতে অমুসলিম ব্যক্তি সে কর দিয়ে ট্যাক্স দিয়ে তার ধর্ম সে পালন করবে এই ইসলামিক দেশের কোনো বিপরীত সে কাজ করবে না তার ধর্ম সে পালন করবে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না বাইরের কোনো দুশ্মন যদি আসে তাহলে এদের মুসলমানদের হয়ে সে প্রতিহত করবে সঙ্গ দিবে এক্ষেত্রে তার মাল তার রক্ত তাকে কোনো প্রকার তার রক্তপাত ঘটা যাবে না তার সম্পদ নষ্ট করা যাবে না তার কোনো ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না তার সব কিছুর দায় দায়িত্ব তাকে হেফাজতের দায়িত্ব তার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে ইসলামী সরকারকে এবং জনগণকে তো মহেদ যার সঙ্গে ইসলামিক সরকারের চুক্তি হয়েছে থাকার ব্যাপারে তাদের এখানে বসবাসের নিরাপত্তা দেওয়া হয়েছে তো এমন কোনো অমুসলিম ব্যক্তিরও যদি কোনো সম্পদ হারিয়ে যায় আর সেটাকে গ্রহণ করা যাবে না তবে যে শর্ত এর আগে আমরা বলেছি সাক্ষী রেখে এক বছর প্রচার করে ইত্যাদি ইত্যাদি এবং অবস্থা ভেদে তার হুকুম আমরা আলোচনা করে এসেছি ইল্লা ইয়াস্তাগনি আনহা ইমা আবুদাউদ হাজটি বর্ণনা করেছেন এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে হারানো বস্তু কিভাবে এটা আমরা গ্রহণ করব এরপরে আমরা নতুন একটি অধ্যায় এবার আলোচনা শুরু করব সেটি হল ফারায়জ ফারায়েজ মৃত্যু ব্যক্তির যারা ওয়ারিস তাদের নির্দিষ্ট অংশ এর বন্টন এর পদ্ধতি এর শর্ত এর নিয়ম এর কানুন এই নিয়ে আলোচনা এগুলি ফেকার কিতাবে বিস্তারিত রয়েছে আমরা হাদিসের আলোকে কিছু মৌলিক জিনিস আমরা এখানে অবশ্যই আপনার কাছে তুলে ধরব ফারায়জ কোরআন ও সুন্নার মধ্যে যে সমস্ত হিস্সা বা অংশ বন্টন করা হয়েছে সেটা অর্ধেক অথবা চার ভাগের এক ভাগ অথবা আট ভাগের এক ভাগ অথবা তিন ভাগের দুই ভাগ বা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ অথবা ছয় ভাগের এক ভাগ এই হিসাগুলি এই অংশগুলি কোরআন সুন্নার মধ্যে এসেছে কে অর্ধেক পাবে কে আট ভাগের এক ভাগ পাবে কে দুই ভাগের এক ভাগ পাবে এই ভাগগুলি কোরআন সুন্নার মধ্যে সুন্দর মতো এসেছে অনেক সময় আমাদের এই সাধারণ জ্ঞান একটু না থাকার কারণে আমরা এই সমস্ত বন্টনের ক্ষেত্রে এই শর্ত না জানার কারণে আমরা উল্টো পাল্টো করে থাকি ভুল বুঝাবুঝি করে থাকি সেজন্য এখানে আমরা সংক্ষিপ্ত হাদিসের আলোকে আপনারা কিছু মূল নীতিমালা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ নিঃসন্দেহে যখন মাইয়ের বা একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তার যারা আত্মীয় স্বজন রয়েছে একটা তো জাবিল ফরুজ বলা হয় অর্থাৎ যাদের নির্দিষ্ট অংশ আল্লাহ ও রাসুল করে দিয়েছেন আবার কিছু আছেন যাদের নির্দিষ্ট করে দেওয়া নাই তবে অন্যের সঙ্গে হওয়ার কারণে আবার পায় আবার এর কম বেশিও আছে আবার আসাবা যারা বংশের পুরুষ যারা যেমন সন্তান সন্তানের সন্তান ছেলেরা ছেলের ছেলেরা যতই নিচে যাক বাবা বাবার উপরে যত যাক দাদারা এইভাবে ভাই এইভাবে ভাইয়ের ছেলেরা ভাতিজারা এইভাবে চাচারা চাচার ছেলেরা এরা হলো আসাবা যার যার ভাগ নেওয়ার পরে অতিরিক্ত যদি থেকে যায় আসাবা যারা এরা তখন পেয়ে যায় অতিরিক্ত যেমন বাবা বাবার মা যদি হয় আর কেউ না থাকে বাবা মা পাবে অতিরিক্ত যেটা বাকি থাকবে বাবা আসাবার কারণ আবার পেয়ে যাবে আনিবিন আব্বাস আল্লাহ তালা আনহুমা কাল কাল রাসুল্লাহ সাল্লাম আলহেকুল বাকিয়া আউলা আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন আল হেকু আল ফরাইদ বি আহলিহা মৃত্যু ব্যক্তির যারা ওয়ারিস তাদের যারা যে যতটুক হকদার সেটা তাদেরকে দিয়ে দাও এটা আমানত বন্টনের সময় যাতে করে কম বেশ না হয় ছেলে বেশি পাবে মেয়েরা কম পাবে অমুককে ঠকানো হবে কোরআন সুন্নার আলোকে যা বন্টন করে দেওয়া হয়েছে তাই তাদেরকে দিয়ে দাও যারা দায়িত্বশীল বা যেখানে ভাগ বন্টনের যদি কোনো সমস্যা হয় কোর্টে যায় তাহলে সেটা কি কোনো আলেমের কাছে ভাগ করতে নিতে যায় তাহলে যে যতটুকু পায় এর যে শর্ত রয়েছে সে অনুযায়ী তাদেরকে বন্টন করে দাও ফামা বাকিয়া ফাহুয়া আউলা রাজুল ইনজাকার যদি যারা জাবিল ফরুজ এদের ভাগ দেওয়ার পরে যদি কিছু অতিরিক্ত অংশ থেকে যায় অবশিষ্ট তাহলে পুরুষদের মধ্য থেকে যারা বেশি সন্নিকটের তাদেরকে দিয়ে শুরু করো কারণ এখানে মনে রাখতে হবে যে নিকটের হলে দূরের পাবে না যেমন ছেলে থাকলে ছেলের ছেলে পাবে না বাবা যদি থাকে তো দাদা পাবে না বাবা থাকে তো ভাইয়েরা পাবে না এই যে যে নিকটের তাকে দিয়ে শুরু করো তাহলে আমাদের হাদিসের দ্বারা বুঝলাম যে যাদের যা হক কোরআন সুন্নায় বন্টন করে দেওয়া হয়েছে ঠিক ওইভাবে দিতে হবে অনেক সময় দেখা যায় একজন হয়তো সন্তান নাই নিঃসন্তান এখন একটা মানুষের সন্তানকে নিয়ে এসে যখন লালন পালন করে তার সাই সম্পত্তি সবগুলি ওই পালিত সন্তানের নামে লিখে দেয় আসলে তো সে হকদার না তার জন্য সিয়াদ করতে পারে কিন্তু তাকে মালিক বানিয়ে দেওয়া এবং এ কারণে তার যারা হকদার ছিল তাদেরকে বঞ্চিত করা এটা নিঃসন্দেহে এক হারাম কাজ যেটা আজ সমাজে হয়ে থাকতেছে কাজেই আমরা বন্টন নীতিমালার যে নিয়ম সেটাকে মেনে চলব আল্লাহর দেওয়া বিধানকে উপেক্ষা করলে অবশ্যই শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ান ওসামা তবনে নেজাইদিন রাজি আল্লাহ তালা আনহুমা আন্না নবী সাল্লা সাল্লাম কাল লাসুল কাফিরুল মুসলিমা জাইদ অত্যন্ত প্রিয় ছিলেন ওসামা থেকে বর্ণিত বলেছেন লাইরুল কাফেরা মুসলিম কাফেরের কোন মিরাজ পাবে না ওয়ালাইসুল কাফিরুল মুসলিমা এবং কোন কাফের মুসলিমের মিরাজ পাবে না বাবা এবং ছেলে যদি হয় মনে করেন একজন মুসলিম একজন অমুসলিম তাহলে একজন আর একজনের নিরাশ পাবে না উত্তরাধিকার পাবে না কারণ উত্তরাধিকার পাওয়ার জন্য শর্ত হলো একই ধর্মলম্বী হতে হবে অর্থাৎ মুসলিম হতে হবে দুইজন বাকি মুসলিম যদি না হয় একজন মুসলিম একজন নন মুসলিম তাহলে একজন আরেকজন হবে না এইভাবে স্বামী স্ত্রী যদি হয় একই হবে যে উত্তরাধিকারের সিস্টেম রয়েছে এর মধ্যে শর্ত হলো একই দিনের হতে হবে দুইজন মুসলিম হতে হবে আবার মুসলিম না হলে অন্য অন্য ধর্মের যদি হয় যারা অমুসলিম অমুসলিমদের আবার বিভিন্ন ভাগ রয়েছে তারাও কি একে অপরের মনে করেন খ্রিস্টান ইহুদির ইহুদির খ্রিস্টানের মিরাজ পাবে কিনা উত্তরাধিকার পাবে কিনা সেটা সঠিক মতে হলো যে মুসলিম দুইজন যদি হয় পাবে একে অপরে অমুসলিম সে যেই হোক না কেন পাবে না আর অমুসলমানদের যে কোনো ধর্মের হোক না কেন ওরা একে অপরে পাবে এটাই হলো সঠিক মত তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম যে মিরাজ পাওয়ার জন্যে একই ধর্মাবলম্বী হতে হবে দুইজন মুসলিম হতে হবে এটা বিরাট এক শর্ত বন্টনের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন এ পর্যন্ত আমরা যে জানতে পারলাম যে আল্লাহ এবং রাসুলের কোরআন সুন্নার মাঝে যে বন্টন নীতিমালা রয়েছে